তার সহি গ্রন্থে উল্লেখ করেছেন সেখানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেই হাদিসটিতে আমাদেরকে উপদেশ প্রদান করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আলাইকুম বির আলাইকুম বে সিদ্ক বির সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনেরা আমার রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা সততাকে আঁকড়ে ধরো কেন যে এই সততার দ্বারা তোমরা তোমরা জান্নাত লাভ করতে পারবে সততার দ্বারা তোমরা সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গল লাভ করতে পারবে আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়াল বির ইয়াহদি ইলাল জান্নাহ এই কল্যাণের দ্বারা মানুষ কোথায় যাবে জান্নাতে চলে যাবে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমায়াজাল মানুষের মধ্যে কতগুলি এমন লোক আছে যে যারা সব সময় সততার উপরে অটল থাকবে সত্য কথা বলবে সত্যের সন্ধানে থাকবে তখন তার নাম আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে লিখা হবে আল্লাহর দপ্তরে তার নাম অকাট্য ভাবে লিখা হবে কি যে এই লোকটি হচ্ছে সত্যবাদী কিন্তু এর বিপরীত রসুল্লাহ ইসলাম বলেছেন ইয়া কুমল কাদের তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে কেন যে এই মিথ্যা কথা মানুষকে পাপের দিকে নিয়ে যায় পাপ মানুষকে জাহান নামে ঠেলে দেয় তারপরে রসুল্লাহাম বললেন মানুষের মধ্যে কতগুলি লোক এমন আছে যে তারা মিথ্যা কথা বলবে মিথ্যার সন্ধানে থাকবে তখন তার নাম আল্লাহ তালার আদালতে লেখা হবে যে সে ব্যক্তি মিথ্যুক মহামিথ্যুক তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই হাদিসে উপদেশ দিলেন সত্য কথা বলার জন্য আর উৎসাহিত করলেন আমাদেরকে যে তোমরা সব সময় সত্য কথা বলবে আর আমাদেরকে সতর্ক করে দিলেন মিথ্যা হতে যে তোমরা মিথ্যার নিকটবর্তী হবে না আর মিথ্যা কথা বলবে না কেন যে মিথ্যার পরিণাম জাহান্নাম আর সত্যের পরিণাম জান্নাত এখন আপনার ইচ্ছা আপনি জান্নাত গ্রহণ যদি করতে জান্নাতে যেতে চান তাহলে সব সময় সৎ পথে অটল থাকবেন সত্য কথা বলবেন আর কেউ যদি জাহান্নাম ভালোবাসে তাহলে তার ইচ্ছা যত পারবে সে মিথ্যা কথা বলবে আর জেনে রাখুন যে মিথ্যুক ব্যক্তি সমাজের মধ্যে ঘৃণিত ব্যক্তি তার কেউ সম্মান করেন এমন্তর থেকে আর সমাজের মধ্যে যত অমঙ্গলজনক ঘটনা ঘটে এই মিথ্যা কথার কারণে ঘটে সুতরাং মিথ্যা কথা আমরা বর্জন করব তবে এই হাদিসের শব্দগুলি যে আমি বললাম অনেক আগে হাদিসটি মুখস্থ করেছিলাম আর হাদিসের ভাবার্থটি ঠিকই তুলে ধরার চেষ্টা করেছি তবে শব্দগুলি শব্দগুলির মধ্যে কিছু পার্থক্য থেকে যেতে পারে তবে হাদিসের ভাবার্থটা আমি সঠিক পন্থায় তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ তালা যেন আমাদেরকে সব সময় সত্য কথা বলার তৌফিক দান করেন এবং মিথ্যা বর্জন করার তৌফিক দান করেন এর সঙ্গে সঙ্গে আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع رواه الامام مسلم في صحيح এই হাদিসটি যে পাঠ করলাম এটা হচ্ছে সহি মুসলিম গ্রন্থের একটি হাদিস এই হাদিসের বিবরণ আমি বিস্তারিত দিচ্ছি একটু পরে তবে হাদিসটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি আবু হরেরাহ আনহতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে তাহলে শুধু মিথ্যা কথা আমরা বলবো আর মিথ্যা কথা শুনবো আর মিথ্যা কথা বলে বেড়াবো এটা একেবারে ঘৃণীত বিষয় আমরা মিথ্যা কথা বর্জন করব আর সব কথা শুনে আমরা বিশ্বাস করে নিয়ে সেটা লোকের সামনে সব সময় তুলে ধরব না কেন যে যে কথাটি আমি শুনেছি বা আপনি শুনেছেন সে কথাটি মিথ্যাও হতে পারে তাই এই হাদিসে এই হাদিসটি এবং মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে পাঁচ তারপরে হাইফেন আর ব্র্যাকেটের মধ্যেও আছে পাঁচ নম্বর হাদিস অর্থাৎ প্রথম দিকের হাদিস তো আপনারা এই হাদিসটি মনে রাখবেন আর মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কাফা বিল মার এ কাদেবা আনিও হাদ্দেসাবি কুল্লে মা সামিয়া মানুষের মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনবে তা বিশ্বাস করে নিয়ে বলে বেড়াবে তাহলে আমরা সব কথা শুনে বিশ্বাস করে নেব না অনেক সময় মা বোনদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো ঘটে থাকে বলবে আমি শুনেছি অমুকের কাছ থেকে এক বোন বলবেন যে ওই বোন আমাকে বলেছে এক ভাই বলবেন যে ওই ভাইয়ের কাছ থেকে আমি এই কথা শুনেছি তারপরে তারা ঝগড়া শুরু ঝগড়া শুরু করে দিবে দ্বন্দ্ব শুরু করবে এদের মধ্যে আবার বিবাদ সৃষ্টি হয়ে যাবে তো আমরা সব কথা শুনে বিশ্বাস করব না এই জন্য সালফিস আলহীন বলতেন যখন তাকে কোনো ব্যক্তি এসে খারাপ খবর শোনাতো বলতো যে অমুক ব্যক্তি আপনার বদনাম করেছে বা আপনার গিবত করেছে বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে তো তার কথা তো তিনি বিশ্বাস করতেন না বরং বলতেন যে শয়তান বা ইবলিস তোমাকে ছাড়া কি আর কোনো ব্যক্তিকে পিয়ন পায়নি তুমি এসছো আমাকে খারাপ কথা শোনাবার জন্য তো আমরা খারাপ কথা শুনে আমাদেরকে কেউ গালি দিয়েছে কি আমাদের কেউ গিবত করেছে বা পরচর্চা করেছে বা বদনাম করেছে তো ওটা আমাকে এসে কেউ যে শোনাচ্ছে তো এই কথাটা যে শোনাচ্ছে আমাকে সে সত্যবাদীও হতে পারে মিথ্যাবাদীও হতে পারে সুতরাং তার কথাই বেশি খেয়াল আমরা করব না এবং আমরা শান্তির সহিত জীবনযাপন করার চেষ্টা করবো সম্মানিত ভাইরা আমার সম্মানিত বোনেরা আমার স্নেহের ছেলেরা এবং স্নেহের মেয়েরা আমাদেরকে এখন থেকে মিথ্যা কথা বর্জন করা উচিত আর সব সময় সত্য কথা বলবো কেন যে মিথ্যা হচ্ছে কোনো বিষয়ে বাস্তব ঘটনার বিপরীত তথ্য প্রদান করা মিথ্যা কাকে বলে বললাম যে কোনো ঘটনার যে বাস্তব বিষয়টি রয়েছে তার বিপরীত বিষয়টি পেশ করা হয় মিথ্যা কথা বলার দ্বারা আমরা যেন মিথ্যা কথা না বলি মিথ্যা সাক্ষী প্রদান না করি অনেক সময় কোটি গিয়ে পয়সার মাধ্যমে পয়সা কিছু খেয়ে আবার মিথ্যা কথা বলে যে সে দেখেছে বা সে শুনেছে তো এগুলো হারাম সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটির দ্বারা এটা সাব্যস্ত হচ্ছে যে প্রকৃত তথ্য না জেনে মানুষের কথা বলা উচিত নয় বরং হারাম যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করবেন না মিথ্যা কথা বলাতে সর্বপ্রকারের অমঙ্গল রয়েছে যে মিথ্যা কথা বলে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সে দুশ্চিন্তায় থাকে মানসিক অশান্তি বোধ করে সে সুতরাং দুশ্চিন্তা এবং মানসিক অশান্তির উপাদান এই মিথ্যা কথা সুতরাং মিথ্যা কথা বলা থেকে আমরা দূরে থাকব আর মিথ্যা কথা বলাটা হচ্ছে মুনাফেকদেরও একটি নিদর্শন বা আলামত সুতরাং সবসময় আমরা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করব আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি